جنات تجري من تحتها الأنهار خالدين فيها يحلون فيها من أسابر من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحبيد عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله ومن آبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى رواه البخاري ومسلم وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر মান আতা মোহাম্মদন ফকাদ আতা আল্লাহ ওমান আসা মোহাম্মদন ফকাদ আসা আল্লাহ ওমা মোহাম্মদুন ফারাকুন বাইনান্নাস রাওয়াহুল বুখারি তেইশতম তাবলিগি ইজতেমা দুই হাজার তেরো এর সম্মানিত সঞ্চালক আলোচকবৃন্দ উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সোনামণি ও আহলে হাদিস মহিলা সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত সুধীবৃন্দু আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সৌরা হজ এর তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত পাঠ করেছি নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মুখনিষ্ঠিত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি একে সামনে রেখেই আমার নির্ধারিত বিষয় শুনেছেন শিশু কিশোরদের নৈতিকতা বিকাশে সোনামণি সংগঠনের ভূমিকা এ বিষয়ের উপরে কিছু কথা বলে আমার আলোচনার রীতি টানবে ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লা আলাইহে তাওয়াক্কাল তু আইলাইহি উনিব সম্মানিত উপস্থিতি আহলাদিস আন্দোলন বাংলাদেশ চারটি স্তরে সমাজে কাজ করে যাচ্ছে যাদের বয়স সাত থেকে পনেরো বছর তারা সোনামণি সংগঠনের অন্তর্ভুক্ত যাদের বয়স ষোলো থেকে বত্রিশ পর্যন্ত তারা আহলে হাদিস যুব সংঘের অন্তর্ভুক্ত যাদের বয়স তেত্রিশ থেকে মৃত্যু অবধি তারা আহলে আন্দোলনের অন্তর্ভুক্ত মেয়েদের ক্ষেত্রে ষোলো থেকে নিয়ে মৃত্যু অবধি আহলে আদিস মহিলা সংস্থার অন্তর্ভুক্ত অর্থাৎ একটি আহলে আদিস পরিবারের সন্তান ছোট্ট বয়স থেকে শিশু থেকে মৃত্যু পর্যন্ত জামাতবদ্ধ জীবনযাপন সুসংগঠিত জীবনযাপন ঐক্যবদ্ধ জীবনযাপনের এক অনন্য প্ল্যাটফর্মের নাম হচ্ছে আহলাদিস আন্দোলন বাংলাদেশ উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর রোজ শুক্রবার দেশের দুই শতাধিক আলেম ও সুধীগণের উপস্থিতিতে সোনামণি সংগঠনের অগ্রযাত্রা সোনামণির নামকরণ কি হবে এই শিশু সংগঠনের নামকরণ কি হবে এই নিয়ে সোনামণি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত দীর্ঘ গবেষণার ফলে সোরা হজ্জের তেইশ এবং ২৪ নম্বর আয়াতের আলোকে এই নামকরণটি করেন যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহান রবুল আলামিন বলছেন আমানু যে নিশ্চয়ই আল্লাহ যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আমলে সলেহ নির্ভেজাল আমল করে তাকে তিনি নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করাবেন কেমন জান্নাতে তাজরিমিন তাহতিহাল আনহার যে জান্নাতের তলদেশ দিয়ে স্রোতশ্রী প্রবাহিত হবে ঝর্ণা সমূহ প্রবাহিত হবে সেই জান্নাতে সে জান্নাতিদের সে জান্নাতিদের বর্ণা মোহন রব্বুল আলামিন দিয়েছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসা আসাবিরা মিন দাহাবি ওয়া লুআ এই জান্নাতীদেরকে যাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন সৎ কর্ম এবং তার প্রতি বিশ্বাস স্থাপনের জন্য তাদেরকে মিন দাহাবিউ উলু আ স্বর্ণ এবং মণি দিয়ে স্বর্ণ এবং মণি মুক্তা দিয়ে সুসজ্জিত করবেন সুশোভিত করবেন স্বর্ণ এবং মনি দিয়ে এই জান্নাতিদেরকে সুশোভিত করবেন অলিবাসুহুম ফিহা হারির এবং তাদের এই জান্নাতিদের পোশাক হবে রেশমের তাদের এত মর্যাদা যে তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে এমন জান্নাতে প্রবেশ করাবেন স্বর্ণ এবং মণি দিয়ে সজ্জিত করবেন পোশাক হবে রেশমের এত সাজসজ্জা কেন জান্নাতিদের সে কথা আল্লাহ সোরাহাজের শেষ আয়াতে বলছেন অর্থাৎ চব্বিশ নম্বর আয়াতে বলছেন অহুদু ইলা তৈবে মিনাল কৌল যে এরা পরিচালিত হয়েছিল পবিত্র বাক্যের দিকে এই জান্নাতিদের এত মর্যাদা এত সম্মানের কারণ হচ্ছে এই জান্নাতিরা পৃথিবীর মাটিতে পার্থিব্য জীবনে দুনিয়াবী জীবনে পরিচালিত হয়েছিল পবিত্র বাক্যের দিকে তথা তাওহিদ পূর্ণ বাক্যের দিকে হুদু ইলা তৈবে মিনাল কৌল হুদু ইলা সরাতিল হামিদ এবং তারা পরিচালিত হয়েছিল প্রশংসিত আল্লাহর পথে এই দুনিয়াতে পবিত্র বাক্য তথা তাওহিদপূর্ণ বাক্য প্রশংসিত আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য জান্নাতিদের এত মর্যাদা মহান রব্বুল আলমিনের পবিত্র কোরআনের সুরা হজ্জের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতের আলোকে মিনার দাহাবে উলুয়া স্বর্ণ এবং মণি এই দুইটা শব্দ থেকে মোহতারাম আমিরে জামাত এই সংগঠনের নামকরণ করেন সোনা মনি কারণ হচ্ছে এই সোনামণির মূল মন্ত্রই নির্ধারণ করা হয়েছে একটা সংগঠনের আদর্শ নৈতিকতা চলার পথ যদি বিশ্লেষণ করি তাহলে যেতে হবে তার গঠনতন্ত্রে তার গঠনতন্ত্র কি বলছে গঠনতন্ত্রে কোন দিক বলছে গঠনতন্ত্রে বলা হয়েছে যে তাদের মূল মন্ত্র কি তাদের লক্ষ্য উদ্দেশ্য কি লক্ষ্য উদ্দেশ্যে বলা হয়েছে শিশু কিশোরদের মধ্যে ইসলামী চেতনা সৃষ্টি তদনুযায়ী জীবন ও সমাজ গড়ে তোলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ঠিক মূল মন্ত্র যে মন্ত্রের দ্বারা যে কথার দ্বারা সোনামণি নিজের জীবন ঢেলে সাজাবে সেই মন্ত্রটি হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শে নিজেকে গড়া একজন সোনামণি তার সার্বিক জীবন শৈশব জীবন শিশুকালীন জীবন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের আদর্শে গড়ে তুলবেন এটাই সোনামণির শিক্ষা দেখুন মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনের সোরা আহজাবের একুশ নম্বর আয়াতে এই মূল মন্ত্রের সাপোর্ট সেখান থেকে নেওয়া হয়েছে আল্লাহ বলছেন লাকাদ কান আলাকুম ফি রসুলিল্লাহ ওসুয়াতুন হাসানা যে নিশ্চয়ই তোমাদের জন্য বিশ্ববাসীর জন্য নাবি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মধ্যে উত্তম আদর্শ নিহত রয়েছে শুধু সোনামণি নয় সোনামণি যুবক বৃদ্ধ আবাল বৃদ্ধা বনিতা সকলের মহত্তম আদর্শ মহান রব্বুল আলমিন রেখে দিয়েছেন নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের জীবনীতে ঠিক নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম বলছেন কুল্লু উম্মতি হলুন আল জান্না আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লামানা আবা কিন্তু অস্বীকারী ব্যতীত কিলা ইয়া রাসুল আল্লাহ ওমানা আবা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আবাকে অস্বীকারী কে মোহাম্মদ সাল্লাম বললেন মান আত আনি দাখালাল জান্না যে ব্যক্তি আমার এত্তেবা করবে আমাকে মান্য করবে আমার অনুসরণ করবে দাখালাল জান্না ওই ব্যক্তি জান্নাতে যাবে অমান আনি ফাঁকা আবা আর যে ব্যক্তি আমার নাফারমানি করবে আমার অবাধ্য হবে সে হচ্ছে আবা সে অস্বীকারী তার জন্য জান্নাত নেই হাদিস বোখারি এবং মুসলিমের সহি বোখারির পনেরো নম্বর হাদিস দেখুন হজরত আনাস রাদি আল্লাহ আনহু বলছেন মোহাম্মদ বলেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ তার কাছে তার পিতামাতা তার সন্তান সন্ততি ধন সম্পদ এমনকি পৃথিবীর সব কিছুর চেয়ে প্রিয়তর যতক্ষণ না হব ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারবে না হাদিস সহি এবং সহি বোখারি এবং মুসলিমের সহি বোখারির বিশ নম্বর হাদিস দেখুন অনেক আলোচনা রয়েছে অনেক প্রমাণ রয়েছে সময়ের দিকে লক্ষ্য রেখে আগে বাড়তে হয়েছে বিদায় একজন ব্যক্তিকে মুক্তি পেতে হলে জান্নাতে যেতে হলে পবিত্র কোরআন এবং সই হাদিস ভিত্তিক চলতে হলে নাবী মোহাম্মদ সাল্লামের আদর্শের অনুসরণ ব্যতীত মুক্তির কোনো সুযোগ নেই তাই সোনামণি সংগঠন ছোট্ট জীবন থেকে সাত বছর বয়স থেকে দৃঢ় প্রতিজ্ঞ যে নিজেদের জীবন ঢেলে সাজাবে সোনামণির রাসুল মোহাম্মদ সাল্লামের আদর্শে দেখুন দ্বিতীয় বিষয় সোনামণিদের জন্য পাঁচটি নীতিবাক্য রয়েছে যে নীতিবাক্যের আলোকে তারা ঢেলে সাজাবে যে নীতিবাক্য মূলমন্ত্র লক্ষ্য উদ্দেশ্য সব কিছুই নৈতিক চরিত্রে ভরপুর রয়েছে নৈতিকতা বিকাশের অন্যতম দিক নির্দেশনা এই বিষয়গুলো নীতিবাক্যের প্রথম প্রথমে রয়েছে সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করি একজন ব্যক্তিকে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিনের উপরে সর্ব অবস্থায় ভরসা করতে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ফাইজা আজমতা ফতাওয়াক্কার আল্লাহ ইন্নআল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন হে মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন আপনি কোনো কাজ করার দৃঢ় পরিকল্পনা করবেন দৃঢ় সিদ্ধান্ত নেবেন ফাইজা আজমতা ফাতাওয়াক্কাল আল্লাহ তখন আল্লাহর উপর ভরসা করুন ইন্নাল্লাহ ইউহাইবুল মুতাওয়াক্কিলিন কেননা আল্লাহর উপর ভরসাকারীকে আল্লাহ পছন্দ করেন বিদায় সোনামণি সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে নৈতিকতা বিকাশ দেখুন এখানেও রয়েছে যে একজন ব্যক্তি ছোট্ট বয়স থেকে ছোট্ট জীবন থেকেই দুঃখ শোক আনন্দে সর্ব অবস্থা আল্লাহর উপর ভরসা করার এই শিক্ষা গ্রহণ করবে দুই নম্বর রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করি সর্বোত্তম আদর্শ হিসাবে নামি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে গ্রহণ করার কথা সোনামণি সংগঠন বলেছে যেই আলোচনা হয়ে গেল মূল মন্ত্রের সাথে সম্পৃক্ত তিন নম্বর নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলি সোনামণি ছোট বয়স থেকেই দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে মাঝে সমাজে কাজ করে যে নিজেকে সৎ এবং চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে নবী মোহাব্বত সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলছেন ইন্নামিন খিয়ারকুম আহসানাকুম আখলাকান যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব সর্বোত্তম যে চরিত্রের দিক দিয়ে সর্বোত্তম চরিত্রের অধিকারী হাদিস সহি বোখারির এবং সহি মুসলিমের সহি বোখারির অপর হাদিসে এসেছে নবী মোহাম্মদ সাল্লাম বলছেন ইন্নামিন আহাব্বেকুম এই আহসানুকুম আখলাকান আমাদের আমার কাছে সর্বোত্তম ওই ব্যক্তি যে চরিত্রের দিক দিয়ে সর্বোত্তম চরিত্রের অধিকারী তিরমিজি এবং আবু দাউদ একটি সহি আদিস এসেছে নবী মোহাম্মদ সাল্লাম বলছেন আখতারা খুলুল জান্নাতা ওয়া হসনুল খুলক যারা জান্নাতে প্রবেশ করবে এদের অধিকাংশ জান্নাতিরা জান্নাতে প্রবেশের সুযোগ পাবে তাকুয়া এবং উত্তম চরিত্রের কারণে আবু দারদা থেকে অপর একটি হাদিস এসেছে নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যে আসকালা ফিল মিজানে হসরুল খুলক কেয়ামতের দিন মিজানে সবচেয়ে ভারী যে বিষয়টা হবে দাঁড়িপাল্লায় ওজনে যেটা ভারী হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র নাবী মোহাম্মদ সাল্লাম সহি মুসনাদ আহমদের একটি হাদিসে বলেছেন আকমাল আল মোমেনিনা ইমান আহসানু আহসানুম খুলকান যে ইমানের পূর্ণাঙ্গতা আসে না যার চরিত্র নেই উত্তম চরিত্র ব্যক্তিগণী পূর্ণ মমিন এইভাবে মোহাম্মদ সাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন যে উত্তম চরিত্রবান হতে হবে জান্নাতে যেতে চাইলে সোনামুনিরাও নিজেদের জীবন নৈতিকতার বিকাশ তারা করে থাকে যে ছোট্ট বয়স থেকে প্রতিজ্ঞা নেয় যে নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলার তিন চার নম্বর ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করি মহান রব্বুল্লাহ আলামিন বলছেন কুন্তুম খয়রা উম্মাতিন ওখরে জাতলিন নাস মা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার যে তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে যে মানুষকে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের প্রতিরোধ করবে একজন ছোট্ট সোনামণি ছোট্ট বয়স থেকে ন্যায়ের আদেশ এবং অন্যায়ের প্রতিরোধের মানসিকতা নিয়ে জীবন গড়বে সোনামণি সংগঠনে আমরা রিপোর্ট অনেক সোনামণির কাছ থেকে শুনেছি যে অভিভাবকরা অনেক সময় বলে থাকেন যে ছোট্ট সোনামণিকে তোমরা কি শিখিয়েছ যে আমরা উজু করলে বলে আব্বু বা আম্মু তোমার উজুতে ভুল হয়ে গেছে কারণ আমরা শিখেছি এভাবে উজু করতে হবে তুমি যে সালাত পড়েছ সালাতে ভুল হয়ে গেছে বলুন তো ওই ছোট্ট সাত বছরের আট বছরের সোনামণিটিকে আপনি কি জবাব দিবেন এই যেখানে ইস্তেমা আজকে ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে তার পাঁচশো গজের মধ্যে এক বাসায় ওর মার আট বছরের সোনামণি মায়ের সালাদ ভুল ধরে বসেছে যে আপনার সালাত হয়নি কারণ আমরা শিখেছি এভাবে সালাদ পড়তে হবে এখন ওই আট বছরের সোনামণিকে ওর মা কিভাবে ভুল শুধরাবেন কারণ তার কাছে যুক্তি চলে না দেখুন সোনামণিরাও ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিরোধ করতে সমাজে মুখ্য ভূমিকা পালন করতে পারে একজন সোনামুনি ছোট্ট বয়সে শিখেছে যে বাম হাতে কিছু খেতে হয় না বাম হাতে খাওয়া যায় না নাবি মোহাম্মদের আদর্শ ডান হাতে খেতে হবে যখনই তার বাবাকে বাম হাতে চা খেতে দেখেছে তখনই বলেছে বাবা বাম হাতে খেতে হয় না যে বাম হাত পায়খানা পরিষ্কারের হাত বাবা কি বলবেন ছোট্ট সোনামণিকে কথা তো বাস্তব দেখুন সোনামণিরাও ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিরোধ সমাজ সংস্কারে ভূমিকা রাখতে পারে পাঁচ পাঁচ নম্বর আদর্শ পরিবার গড়ি দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি সোনামণিরা নিজেদের জীবন সেভাবে গড়ে তুলে আদর্শ পরিবার গঠনের মানসিকতা নিয়ে না মহান রব্বুল আলমিন সোরা তাহারিমের ছয় নম্বর আয়াতে বলেছেন আমানু কু আনফুসাকুম হে ইমানদারগণ হে মমিনগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার পাশাপাশি তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও একটা ছোট্ট সোনামণি ছোট্ট বয়স থেকে অপরকে পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে এই মানসিকতা নিয়ে গড়ে উঠে এর নাম সোনামণি সংগঠন ঠিক সোনামণির দশটা গুণাবলী রয়েছে যে তাদের জীবন গঠনের মৌলিক নির্দেশনা দিয়ে থাকে দশটা গুণাবলী বলার সময় এই মুহূর্তে নেই তবে মৌলিক দু একটি গুণাবলী আপনার সাথে বলি প্রথম এক নম্বরে বলা হয়েছে জামাতের সাথে আউ্বাল অক্তে সালাত আদায় করা একটা ছোট্ট সোনামণি জামাতের সাথে আউ্বাল অক্তে প্রথম অক্তে সালাত আদায় করার প্রশিক্ষণ সোনামণি সংগঠন থেকে পেয়ে থাকে যা বাবা হিসাবে আপনি পারেন না রাসুল মোহাম্মদ সাল্লাম বলছেন মুরু আউলা তেকুম বিশ্বলা তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের প্রশিক্ষণ দাও সালাত পড়াও অহুম আপনাও সাবে সিনিন যখন তাদের বয়স সাত বছর হয় অদ্রিমুহুম অহম আপনাও আষ্টে সিনিন যখন তাদের বছর বয়স দশ বছর হয় তখন প্রয়োজনে প্রহার করো ব্যত্রাঘাত করো মার দাও চাপ সৃষ্টি করো চাপ প্রয়োগ করো সালাত পড়তে বাধ্য করো দেখুন নাবি মোহাম্মদ সাহসাল্লাম তার আদরের কন্যা ফাতিমা যখন ছোট বয়সে ছুটে এসেছে কোলে নিয়ে চুমু দিয়েছেন পাশে বসা সাহাবি তিনি বলছেন যে আমার তো দশটি সন্তান আমি তো একদিনও কাউকে চুমু দেয়নি তখন নবী মোহাম্মদাল্লাম বলছেন মাল্লাম ইয়ারহাম সাগিরানা যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না এ কথা বললেন একদিকে দুইটি হাদিস রাখুন তো হাদিস সহি মুসলিমের যে আল্লাহ রাসুল ছোট বাচ্চাকে চুমু দিচ্ছেন আবার আর এক জায়গায় বলছেন প্রয়োজনে প্রহার করো অন্য হাদিসে বলছেন লাতার ফাঁসা কাদাবান শিষ্টাচারের লাঠি পরিবার থেকে উঠিয়ে নিও না শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য ব্যাত পরিবার থেকে উঠিয়ে নেওয়া না হাদিসগুলো কিভাবে বিশ্লেষণ করবেন মানে অনেক সময় আপনার আদর ফেল মারতে পারে তখন আপনাকে চাপ প্রয়োগ করতে হবে প্রহার করতে হবে দেখুন সাত বছর বয়স থেকে সালাতে অভ্যস্ত করতে বললেন আধুনিক বিজ্ঞান প্রমাণ করে আধুনিক বিজ্ঞান বিশ্লেষণ করে প্রমাণ করেছেন যে মানুষের মাথার মধ্যে একশো বিলিয়ন সেল রয়েছে কোষ রয়েছে এই একশো বিলিয়ন কোষগুলো পর্যায়ক্রমে ব্যবহার হয় এবং একটা আরেকটার সাথে জোড়া লাগে একটা তার আরেকটা তারের সাথে জোড়া লেগে তার মেমোরি তৈরি হয় তার মেধা তৈরি হয় তিন বছর থেকে সাধারণত পাঁচ বছর ঊর্ধ্বে দশ বছরের মধ্যে সব সেলগুলো জোড়া লেগে যায় এগারো বছর থেকে ১৮ বছরের মধ্যে এই দশ বছরের মধ্যে যে সেলগুলো ব্যবহার হয়নি যে কোষগুলো ব্যবহার হয়নি এগুলো এগারো থেকে ১৮ বছরের মধ্যে নিষ্ক্রিয় হয়ে যায় মরে যায় তাহলে আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে যে দশ বছরের মধ্যে এই একশো বিলিয়ন সেল মাথার মধ্যে রয়েছে এই সেলগুলো যেগুলো ব্যবহার হবে না দশ বছরের মধ্যে এগারো বছরের পর থেকে এগুলো নিষ্ক্রিয় হয়ে যায় মরে যায় তাহলে আধুনিক বিজ্ঞানের সাথে হাদিস মিলিয়ে দিন আপনার কাছে পরিষ্কার যে দশ বছরের মধ্যে আল্লাহ যে মানুষের একশো বিলিয়ন সেলের মধ্যে সালাতের সেল দিয়েছেন যেটা সালাতের যে কোষ দিয়েছেন এই সালাতের সেল যদি দশ বছরের মধ্যে ব্যবহার না হয় এগারো বছরের পর থেকে সেলটা নষ্ট হয়ে যাবে সালাত পড়ার এনার্জি উঠে যাবে আপনি পনেরো বছর বয়সে আপনি অজুহাত দিচ্ছেন দশ বছরের ছোট্ট বাচ্চাকে কিভাবে সালাতে বাধ্য করি বড় হয়ে পড়বে পনেরো বছর ষোলো বছর পর আর সালাত পড়ে না কারণ তার সেলটা আপনি আগেই নষ্ট করেছেন আপনার সন্তানের কেন আপনি দোষ দিচ্ছেন দায়ী তো আপনি তাই তো নাবি মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন কুল্ল মৌলুদ্দিন ইল্লাহ ইউলাদ ফিতরা প্রত্যেক একটা সন্তান ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে সন্তান পূজক হয় সন্তান খ্রিস্টান হয় সন্তান এহুদি হয় পিতামাতার অবহেলার কারণে পিতামাতার দায়িত্বহীনতার কারণে একজন সন্তান নষ্ট হয় দেখুন নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন যে আমানু হে ইমানদার গনিন্নামিন আজওয়াজিকুম আউলাদিকুম আদুফাল্লাকুম নিশ্চয় তোমাদের কতক সন্তান তোমাদের কতক স্ত্রী আদুবল্লাকুম তোমাদের জন্য শত্রুর নাই ফাহদারুহুম অতএব তাদের থেকে সাবধান থাকো সন্তানকে আপনার স্ত্রীকে আল্লাহ সরাসরি শত্রুর সাথে তুলনা করেছেন তাদের থেকে সাবধান থাকতে বলেছেন বিদায় আদর করে আদর করে আপনি মাথায় উঠিয়ে দিয়ে এক সময় আপনার নাগালের বাহিরে তখন আপনি মনে করেন না যে আমি পারলাম না ব্যর্থতা আপনার যে সন্তানকে বুকে পিঠে মানুষ করেছেন আদর করে চুমু দিয়েছেন সেই সন্তান যখন দুষ্ট হওয়ার কারণে নষ্ট হওয়ার কারণে ভ্রষ্ট হওয়ার কারণে জাহান নামে দেওয়া হবে তখন মহান রব্বুল আলমিনের কাছে আপনার সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বানা আরেন আদল্লানা হে মহান রব্বুল আলমিন মিনাল জিন্ন অলিন্স কোথায় আমার মানুষ এবং জিনের মধ্য থেকে কোথায় আমার অভিভাবক কোথায় আমার পিতামাতা কোথায় আমার সমাজ নেতা যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি নাজাল হুমা তাহতাক দামানা আল্লাহ তুমি তাদেরকে আমার কাছে উপস্থাপন করো আজকে জাহান নামের দরজায় ফেলে দিয়ে তাদের বুকের উপরে পা রেখে পদদলিত করে পদপিষ্ঠ করে আজকে জাহান নামে যেতে চাই তাদের অবহেলার কারণে তাদের দায়িত্বহীনতার কারণে তাদের অসচেতনতার কারণে আজকে আমরা জাহান নামে যেতে হচ্ছে আমরা এমনিতেই যাব না তাদেরকে পদদলিত করে জান্নাত জাহান নামে যাবো দেখুন যদি আপনার অবস্থা এ হয় যে আপনার সন্তানকে দিয়ে যদি পদদলিত করে তাহলে আপনার স্থানটা কোথায় হবে নিজেকে বিশ্লেষণ করুন বিদা আপনার সন্তানের নৈতিক বিকাশের জন্য সোনামণি সংগঠনের প্রয়োজন সোনামণি সংগঠন শিশুদের নৈতিকতা বিকাশের জন্য কাজ করে যাচ্ছে আদর্শ চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য গঠনতান্ত্রিক নিয়মে তাদের জীবন গড়ে যাচ্ছে সোনামণি সংগঠন চায় এমন এক আদর্শ জাতি বাংলাদেশের মানুষকে উপহার দিতে চায় যে সন্তানরা বড় হয়ে যে সন্তানরা বড় হয়ে ইপটিজিং করবে না নারীদেরকে যে সন্তানরা বড় হয়ে ধর্ষণ খুন খা খারাপের সাথে জড়িত করবে না যে সন্তানরা বড় হয়ে হলমার্ক কেলেঙ্কারির মতো যে কাজে জড়িত হবে না যে সন্তানরা বড় হয়ে পদ্মা সেতুর দুর্নীতির মতো কাজে জড়িত হবে না যে সন্তানরা বড় হয়ে জঙ্গিবাদের নামে জেহাদের লিপ্ত হবে না যে সন্তানরা বড় হয়ে চুরি ডাকাতি করবে না যে সন্তানরা বড় হয়ে দুর্নীতি করবে না আজকে দুর্নীতির কারণে অশিক্ষিতরা দায়ী নয় যারা রিক্সা চালক যারা কামলা করে খায় যারা মাঠে দিন মজুর করে খায় তারা দুর্নীতি করে না না যারা বড় বড় সোনার চেয়ার দখল করে রয়েছে বড় বড় অফিস আদালত দখল করে রয়েছে যারা উচ্চ ডিগ্রিধারী যারা স্নাতক স্নাতক উত্তর ডিগ্রি নিয়েছে তারাই দুর্নীতি করে রিক্সা চালক দুর্নীতি করে না বিদায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে নৈতিক উন্নতি নিয়ে আসতে হবে আজকে হরতালের নামে অকাতরে মানুষ পশুর মতো হত্যা করা হচ্ছে পাখির মতো নির্বিচারে হত্যা করা হচ্ছে আজকে যত্রতত্র মানুষ মানুষকে দেখেই ভয় পায় পশু প্রাণীর চেয়ে আজকে মানুষকে দেখে বেশি ভয় পায় মানুষ তাহলে আমরা কোন পর্যায়ে গেছি কারণ আমাদের নৈতিকতার সমস্যায় নৈতিক অবক্ষয়ের কারণে আমরা এই পর্যায়ে পৌঁছেছি সম্মানিত উপস্থিতি আপনার সময়ের মধ্যে আপনাকে ক্লিয়ার একটা পথ বের করতে হবে আপনার সন্তান গড়ার জন্য আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে নৈতিক শিক্ষার বিকাশের জন্য আলিয়াদিস আন্দোলন বাংলাদেশ বাবা মার পাশাপাশি সোনামণি সংগঠন খাড়া করেছে সোনামণি সংগঠনের প্রতিষ্ঠা দিয়েছে যেন আপনার সন্তান আদর্শ জীবন গঠনের সুযোগ পায় প্ল্যাটফর্ম পায় সোনামণি সংগঠন ছোট্ট শিশুদের পনেরো বছর বয়সের মধ্যে চুয়ান্নটি আকিদা বিষয়ক প্রশ্ন উত্তর তাদের মাথায় তুলে দেয় আজকে দেশের পঁচানব্বই ভাগ মুসলমানের পঁচাশি ভাগ মুসলমান বা তারও বেশি মুসলমান বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান অথচ মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনের সাতটি জায়গায় বলছেন আল্লাহ আরও সে সমুন্নত আল্লাহ সর্বত্র নয় আর রহমান আলা আর সিস্তাওয়া তিনি রহমান যিনি আরও সে সমুন্নিত এইভাবে সাতটি আয়াত রয়েছে অথচ মানুষ মনে করে সর্বত্র বিরাজমান আজকে আপনার সন্তানকে সোনামণি এই নৈতিক শিক্ষা দিয়ে থাকে ঠিক সোনামণির শিক্ষা দিয়ে থাকে নাবি মোহাম্মদ সাল্লাম নূরের তৈরি নয় তিনি মাটির তৈরি সোনামণি সংগঠন শিক্ষা দিয়ে থাকে নবী মোহাম্মদ অদৃশ্য জগতের খবর জানতেন না আল্লাহ যতটুকু ওহি মারফতে জানাতেন তিনি ততটুকুই জানে সোনামণি সংগঠন শিক্ষা দিয়ে থাকে যে আল্লাহ নিরাকার সত্তা নন আল্লাহ আকারওয়ালা সত্তা আল্লাহ অস্তিত্বহীন নয় আল্লাহর অস্তিত্ব আছে এগুলো নৈতিক শিক্ষা সোনামণি সংগঠন দিয়ে থাকে তাই সম্মানিত উপস্থিতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা প্রত্যেক জেলায় আন্দোলন এবং যুব সংঘের সহযোগিতায় সোনামণি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন আপনার সন্তানকে সোনামণি সংগঠনের আওতাভুক্ত করুন আপনার সন্তানকে আগামী দিনে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলুন আগামী দিনে আমরা তো সমস্যা যুগের তো সমস্যা নেই যুগ আগেও যেমন ছিল এখনও তেমন রয়েছে আগেও সূর্য যেদিকে উঠত এখনও সেদিকে উঠে আগেও চন্দ্র যেদিকে উঠত এখনও উঠে তা পার্থক্য হচ্ছে আমরা মানুষগুলো বিধায় আগামী দিনের ভবিষ্যৎ গড়ার জন্য সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ গড়তে হবে আর এই জন্য আপনার সোনামণিকে টার্গেট করুন আপনার সোনামণিকে আদর্শ করে গড়ে তুলুন ইনশাআল্লাহ আদর্শ বাংলাদেশ আগামী দিনে আপনার আমার প্রজন্মরা দেখতে পাবে পরিশেষে সকলকে সোনামণি সংগঠনকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু